আমি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি তার সাওয়ারি যেদিকেই ফিরেছে তিনি সেদিকেই সালাত আদায় করেছেন